আমরা তাওহিদ শুধু যারা বেদাতি তাদের সামনে আলোচনা করব যাদের আমরা মনে করি যারা শিরকে লিপ্ত তাদের সামনে আলোচনা করব আর আমাদের সামনে আলোচনা করব না এমনটা নয় আমাদের সামনেও তাওহিদের আলোচনার প্রয়োজন রয়েছে দুই কারণে এক তাজকির যেটা মানুষ জানে সেটা তাকে বারবার জানিয়ে দেওয়া লাগে না হলে মানুষ ভুলে যায় দুই আহলে হাদিস সমাজেও অনেক তাওহিদ সম্পর্কে জ্ঞানের অভাব রয়েছে শুধু নামকা ওয়াস্তে জানে কিন্তু ভালোভাবে জানে না যে তাওহিদ আসলে কি যদিও জুমার খুদ্বার সময় অনেক সংক্ষিপ্ত তারপরেও এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতদূর সম্ভব তাওহিদ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ মানব শরীরের জীবিত থাকার জন্য সুস্থ থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন কোনো মানুষ যদি না খায় তাহলে সে যেমন মারা যাবে তার শরীর যেমন অসুস্থ হয়ে যাবে মানুষ যেমন খাদ্যের মুখাপেক্ষী খাদ্য ছাড়া মানুষের শরীর চলতে পারে না ঠিক তেমনি মানুষের অভ্যন্তরে আরও একটি সত্তা আছে মানুষের আরো একটি অঙ্গ আছে যার নাম রোহ বা আত্মা এই আত্মা বা রোহের জন্য খাবার খাদ্য লাগে যা মানুষ জানে না মানুষ যখন ওই রোহকে তার খাবার দিতে পারে না তখন ওই রোহ হতাশাগ্রস্ত হয়ে যায় পাপে কলুষিত হয়ে যায় প্রশান্তি পায় না শান্তি পায় না ছটপট করতে থাকে রাত্রে ঘুম হয় না রুহ অনেকভাবে কষ্ট পায় সেই কষ্টগুলোর বহিঃপ্রকাশ এইভাবে ঘটে তো রুহকে আমরা অনেকভাবে কষ্ট দিয়ে থাকি তার মধ্যে এটা একটা যে রুহ এবং আত্মার যে খাবার প্রয়োজন সেই খাবার আমরা আত্মাকে দিই না আমরা আত্মাকে সবসময় ভুলিয়ে রাখার চেষ্টা করি বাস্তবতা গান বাজনার মাধ্যমে মুভি সিনেমার মাধ্যমে মানুষ ভুলিয়ে রাখতে চায় নিজেকে নিজের আত্মাকে যে তুমি একদিন মারা যাবে দুনিয়ার খেল তামাশা দুনিয়ার রং তামাশা আনন্দ বাড়ি গাড়ি নারী সকালে উঠে অফিসে যাওয়া টাকার চিন্তা সব কিছু আত্মাকে ভুলিয়ে রাখতে চায় যে আত্মা তুমি একদিন মারা যাবে এ কথা মনে করার প্রয়োজন নাই ওটা ভুলে যাও তো এইভাবে আমরা আত্মাকে এড়িয়ে যাই আত্মার চাহিদাকে এড়িয়ে যাই দুনিয়ার সুখ শান্তির পিছনে ছুটতে থাকি তখন ধীরে ধীরে আমাদের আত্মা পাপে কলুষিত হয়ে যায় হতাশায় বিপর্যস্ত হয়ে যায় বিপদে বিহব্বল হয়ে যায় অনেক সময় আত্মহত্যা করে অনেক সময় রাত্রে ঘুম হয় না অনেক রকমের সমস্যা হয় তো আপনার আত্মাকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান জীবিত রাখতে চান সুস্থ শান্ত প্রশান্ত রাখতে চান তাহলে সে আত্মাকেও তার খাবার দিতে হবে আর আত্মার সবচেয়ে বড় খাবার হচ্ছে তাও হেদ তাও হেদের বিশ্বাস যেহেতু আত্মা আল্লাহ সুবাহ তালা পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে সেহেতু আত্মা বারবার ফিরে যেতে চায় তার প্রতিপালকের নিকটে জন্মগতভাবে ভাবে কুল্লু মাউলুদ্দিন উলিদা আল আল ফিতরাহ প্রত্যেক সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে ইসলামের উপর জন্মগ্রহণ করেছে কেননা সে তো আল্লাহর সৃষ্টিজীব চাহে উধির ইহুদির ঘরে জন্ম নিক চাহে খ্রিস্টানের ঘরে জন্ম নিক চাহে হিন্দুর ঘরে জন্ম নিক হিন্দু ইহুদি খ্রিস্টানেরা কি আল্লাহর সৃষ্টিজীব নয় তারা অবশ্যই আল্লাহর সৃষ্টিজীব তো তাদের ভিতরেও যে আত্মা আছে সেটা আল্লাহরই সৃষ্টি করা আল্লাহরই পাঠানো তো প্রত্যেক আত্মা তার সৃষ্টিকর্তার দিকে ফিরে যাওয়ার জন্য ছটপট করে কিন্তু আত্মার সেই চাহিদার কথা মানুষ গুরুত্ব দিতে চায় না এড়িয়ে চলতে চায় আত্মার প্রশ্ন মানুষ এড়িয়ে চলতে চায় তার উত্তর খুঁজতে চায় না এবং এড়িয়ে চলার আরও একটি বড় মাধ্যম হচ্ছে দুই দিনের দুনিয়া খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় কেন ওগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন কোনো প্রয়োজন নাই তো আত্মা তাওহিদ হচ্ছে আত্মার জন্য প্রশান্তিকর এই জন্য আল্লাহ সুবাহ সুরা রাদের আঠাশ নম্বর আয়াতে বলেছেন আলা বিদিক্রিল্লাহ তাসমাইনুল কুলুব জেনে রাখো মহান আল্লাহ সুবাহ স্মরণে আত্মাগুলো প্রশান্তি পায় মহান আল্লাহ সুবাহ জিকিরে আত্মাগুলো প্রশান্তি পায় তোমরা আল্লাহর জিকির করো হত বিহব্বল আত্মা আল্লাহর জিকিরে প্রশান্তি পায় কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে জিকির শুরু হলে মানুষের লাফালাফি শুরু হয় জিকির শুরু হলে হু হুর নামে বাসে উঠি শুরু হয় তো যে জিকিরে আত্মা প্রশান্ত হয় না বিবেক লোপ পেয়ে যায় মানুষকে নাকি পাগল হতে হয় সে সে জিকির আল্লাহর জিকির নয় সে জিকির শয়তানের জিকির আল্লাহর জিকিরে মানুষের আত্মা প্রশান্তি পাবে যে কোনো বিপদে আপদে যখনই আপনি আল্লাহ সুবাহানহ জিকির করবেন আল্লাহ সুবাহানহ স্মরণ করবেন তখনই দেখবেন বিপদগ্রস্ত আত্মা কিভাবে প্রশান্তি পায় ঘর থেকে বের হচ্ছেন টেনশনে আছেন ঘর থেকে বের হওয়ার দোয়া পড়েন বিসমিল্লা হিতাবাক্কাল তো আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছি ভরসা আল্লাহর উপর ইল্লা বিল্লাহ আল্লাহ ব্যতীত আর কোন কারো কোনো শক্তিও নাই কারো কোনো ক্ষমতাও নাই দেখবেন আপনার চিন্তিত আত্মা কিভাবে প্রশান্ত পায় বিমানে উঠতেছেন ভয় পাচ্ছেন কে জানি কি হয় পড়েন রাসুলের শিখিয়ে দেওয়া দোয়া অমা ওয়া ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যে আল্লাহ এই বিমানকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন যদি আল্লাহ না চাইতেন এই বিমানকে আমরা আমাদের অধীনস্থ করতে পারতাম না এই এই বাক্যটা যখন উচ্চারণ করে মানুষ তখন মানুষ ভাবে কিভাবে বিমান আমার অধীনস্থ করে দিল আল্লাহ বিমান তো অধীনস্থ আছেই এটা মানুষ বুঝতে পারে না এটা বুঝার জন্য মানুষকে বুঝতে হবে ইন্নাল্লাহ আলা কুল্লি কাদির আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান আপনার হাতের মোবাইলের উপরও আল্লাহ ক্ষমতাবান এই মেম্বারের উপরও আল্লাহ ক্ষমতাবান কোরআনের উপরও এই লাঠির উপরও আল্লাহ ক্ষমতাবান মিম্বার থেকে যখন আল্লাহ রাসুল নেমে গেল নতুন মিম্বার আনতে বলল সাহাবিরা বলতেছে সহি হাদিস পুরাতন মিম্বার কান্না করতেছে সেই কান্নার আওয়াজ মসজিদের সকল সাহাবি শুনেছে মেম্বার কান্না করতেছে আগুন আগুন তো আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টিজীব আল্লাহ আগুনকে বলছি না রকুন ইবারদমা সালামান আলা ইব্রাহিম এ আগুন ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও সমুদ্র আল্লাহর সৃষ্টিজীব আল্লাহ মুসার সময় সমুদ্রকে বললো সমুদ্র ফাঁক হয়ে যাও ফাঁক হয়ে গেল প্রত্যেক প্রত্যেকটা সৃষ্টি জীব আল্লাহর কথা শুনে এই লাঠিও আল্লাহর কথা শুনে বিমানও আল্লাহর কথা শুনে এই জামা এই কাপড় সবকিছু আল্লাহর তাসবি পাঠ করে আল্লাহর জিকির করে আল্লাহর কথা শুনে এদের মধ্যে প্রাণ নাই কিন্তু আল্লাহ জানেন এদের মধ্যে কি আছে তারা আল্লাহর কথায় উঠে সবকিছুর উপর আল্লাহর ক্ষমতা তো ওই বিমানের উপরও আল্লাহর ক্ষমতা আছে যে গাড়িতে উঠতেছেন সেই গাড়ির উপরও আল্লাহর ক্ষমতা আছে ওই জন্য আপনি পড়তেছেন সুবাহ ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যে আল্লাহ এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন যদি আল্লাহ না চাইতেন আমি এই গাড়িকে আমার অধীনস্থ করতে পারতাম না দেখবেন আল্লাহর জিকিরে কিভাবে আপনার আত্মা প্রশান্তি পায় প্রত্যেক পদে পদে প্রত্যেক সমস্যায় আল্লাহ সুবাহান তার স্মরণ আপনার সমস্যার সমাধান স্বয়ং আল্লাহ সুবহান তালা বলতেছেন ইউনুস আলাইহি সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি বিপদে পড়েছিলেন লা আনতা হে আল্লাহ তুমি ব্যতীত কোনো মাবুদ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি আমি অত্যাচারীদের একজন গুনাহগারদের একজন তো আল্লাহ সুবাহ লাউলাইসাব্বেহ যদি ইউনুস আমার তাসবিহ পাঠ না করত আমার জিকির না করত আমাকে স্মরণ না করত তাহলে ইলা ইউমি ইউবাথুন মাছের পেটে কিয়ামত পর্যন্ত সে থেকে যেত তার বের হওয়ার সুযোগ হতো না আল্লাহর স্মরণের গুরুত্ব আল্লাহর জিকিরের গুরুত্ব তো আল্লাহ সুবহান আল্লাহর স্মরণ আপনাকে তাওহিদের দিকে নিয়ে যাবে এবং তাওহিদ আল্লাহর স্মরণ হচ্ছে আত্মার খাদ্য আমাদের সমাজে মানুষ তাওহিদের প্রকার জানে না অথচ তাওহিদের প্রকার ভেদ জানা তাওহিদকে বুঝার জন্য সবচেয়ে জরুরি তাওহিদ তিন প্রকারের এক তাওহিদুর রুবুবিয়াহ দুই তাওহিদুল উলুহিয়াহ তিন তাওহিদুল আসমা ইউসিফাত মসজিদের যত মুসল্লি আছে সবাইকে মুখস্থ করে যেতে হবে তিন প্রকার তাওহিদ প্রথম প্রকার তাওহিদ আল্লাহকে রব হিসেবে মানা দ্বিতীয় প্রকার তাওহিদ আল্লাহকে ইলাহ হিসেবে মানা তৃতীয় প্রকার তাওহিদ আল্লাহ সুবাহ নাম ও গুণাবলী আপনি আল্লাহকে রব হিসেবে মানেন আল্লাহকে ইলাহ হিসেবে মানেন আপনার মনে প্রশ্ন জাগে এটা আবার কেমন কথা বলে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে যিনি রব তিনি তো ইলাহ যিনি ইলাহ তিনিই তো রব তাহলে আবার এখানে দুইটা প্রকার কেমনে হলো একটা প্রকার আল্লাহকে রব হিসেবে মানা আর একটা প্রকার আল্লাহকে ইলাহ হিসেবে মানা জি না আপনাকে মনে রাখতে হবে সারা পৃথিবীর সকল সমস্যা এই দুই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 ভর্তি করে রেখেছেন কোরআন শুধু মানুষকে তাও হেদ শিখাতে চায় সবার আগে কথায় কথায় এই জাতীয় আয়াত পাবেন আল্লাহ তালা তারপরে চ্যালেঞ্জ করতেছেন মা খান আলাকুম আং তুম্বিতু সাজা রাহা দুনিয়ার মানুষ আমি আল্লাহ সুবাহানতালা যদি একটা বীজ থেকে চারা উৎপন্ন না করি তো তোমরা সকলে মিলে ওই বীজ থেকে চারা উৎপন্ন করতে পারবে না সারা পৃথিবীর সকল বিজ্ঞানী ইঞ্জিনিয়ার মিলে যদি চেষ্টা করে একটা বীজ থেকে একটা গাছ উৎপন্ন করবে পারবে না যদি আল্লাহ না চান আল্লাহর চ্যালেঞ্জ মাখান আল্লাহমাং তুম বিতু সাজারাহা পারবে না তোমরা একটা গাছকে উৎপন্ন করতে তাহলে এতক্ষণ তোমরা সবাই বিশ্বাস করো যে আল্লাহ সুবাহান তালা আসমান সৃষ্টি করেছে আল্লাহ জমিন সৃষ্টি করেছে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ না চাইলে আমরা কেউ গাছ উৎপন্ন করতে পারবো না এগুলো সবই বিশ্বাস করো তোমরা এগুলো বিশ্বাস করা মানে হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানা কিন্তু তোমরা আল্লাহকে ইলাহ হিসেবে কেন মানো না আর ইলাহ মা আল্লাহ এগুলো বিশ্বাস করার পরেও কি তোমরা বলতে চাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে আগে আপনাকে একটু আমি শাব্দিক অর্থগুলো বুঝিয়ে নিই রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে লালন পালন করা একটা মা যেমন তার সন্তানকে দুধ পান করিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করে খাবার দাবার দিয়ে রাতের ঘুম নষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে আল্লাহ সুবহান ঠিক সেভাবে তার বান্দাদেরকে লালন পালন করেন আপনি যে জমিনে আছেন সে জমিন আল্লাহর আপনি যে আসমানের নিচে আছেন সে আসমান আল্লাহর যে সূর্যের আলোতে আপনি জীবন ধারণ করতেছেন সূর্যের আলো না থাকলে আপনি বাঁচবেন না একটা গাছকে সূর্যের আলো থেকে দূরে সরিয়ে দিন পাত্র দিয়ে ঢেকে দিন গাছ দশ দিন পনেরো দিন পর মরে যাবে আপনার গায়েও যদি সূর্যের আলো না থাকে আপনিও মরে যাবেন সূর্যের আলো ছাড়া বাঁচবেন না সূর্যের আলো দিয়ে জীবন ধারণ করতেছেন আল্লাহর দেওয়া অক্সিজেন দিয়ে জীবন ধারণ করতেছেন যে খাবারটা খান প্রত্যেকটা খাবার মাটি থেকে আসে আর ওই মাটি থেকে খাবারগুলোকে কে উৎপন্ন করে আল্লাহ তো আল্লাহ সব কিছু আল্লাহ সুবাহান তালা আপনাকে লালন পালন করতেছে এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা সারা পৃথিবীর সব মানুষ আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে নাস্তিকরা ছাড়া হিন্দুও বিশ্বাস করে উপরওয়ালা একজন আছে ইহুদিও বিশ্বাস করে আল্লাহ আছে খ্রিস্টানও বিশ্বাস করে আল্লাহ আছে সারা পৃথিবীর সব মানুষ আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে এই জন্য কোনো নবী দাওয়াত নিয়ে আসার সময় এই দাওয়াত নিয়ে আসেনি যে তোমরা বলো রা লা রব্বা আল্লাহ ব্যতীত কোনো রব নাই এ দাওয়াত কোনো নবী নিয়ে আসেনি কেননা দুনিয়ার মানুষ আল্লাহকে রব হিসেবে মানে বিশ্বাস করে আল্লাহ সুবহান তারপরে বলতেছেন দুনিয়ার মানুষ পৃথিবীকে কে স্থির করেছেন স্থির করা মানে এই পৃথিবী শূন্যের উপর আছে যেমন এই কোরআনটা এখন শূন্যের উপর যদিও আমি হাত দিয়ে ধরে আছি তো শূন্যের উপর একটা জিনিস এটা ছেড়ে দিলে তো পড়ে যাবে তো পৃথিবীও ছেড়ে দিলে পড়ে যাচ্ছে না কেন পৃথিবীকে কে শূন্যের উপর দাঁড় করিয়ে রেখেছে আল্লাহ সুবহান আল্লাহ সুবহান কোরআনে বলতেছেন ওয়াজা আলা খেলা আলাহ আনহারা এই পৃথিবীর মাছ দিয়ে নদী নালা সমুদ্র কে প্রবাহিত করেছে ওয়াজা আলা বাইনাল বাহারাইন হা জেজা দুটো সমুদ্র পরস্পর মিলে যায় এই সমুদ্রের পানি একরকম এই সমুদ্রের পানি একরকম রং একরকম স্বাদ একরকম পরস্পর মিলে যায় অথচ আলাদা করা যায় একই সাথে চলতেছে অথচ ওই সমুদ্রের পানি আলাদা এই সমুদ্রের পানি আলাদা ওইটার স্বাদ আলাদা এটার স্বাদ আলাদা পাশাপাশি চলতেছে একটা আর একটার সাথে মিশতেছে না এটা কে করেছে এগুলো যদি আল্লাহ করে তোমরা যদি আল্লাহ সুবাহ তালার এই শক্তিগুলোতে বিশ্বাস করো আ মা আল্লাহ তারপরেও কেন তোমরা আল্লাহকে ইলাহ হিসেবে মানো না তারপরেও কি তোমরা বলতে চাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে এইভাবে আল্লাহ সুবাহানতাল্লাহ সুরা নামলের পর পর চার পাঁচ আয়াতে দুনিয়ার মানুষের সামনে জিজ্ঞাসা রেখেছেন যে তোমরা আল্লাহর এই শক্তিগুলোতে বিশ্বাস করো কিন্তু আল্লাহকে তোমরা ইলাহ হিসেবে মানো না কেননা এই শক্তিগুলোতে বিশ্বাস করা মানে হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা আর ওই যে আমি বললাম প্রত্যেক নবী এসেছে কেউ বলেনি লা রব্বা ইল্লাহ প্রত্যেক নবীর দাওয়াত কি ছিল দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আরাফের 59 নম্বর আয়াতে বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আমি নূহকে পাঠিয়েছি তার জাতির নিকটে নূহের দাওয়াত ছিল হে আমার সম্প্রদায় ওবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীর কথা ওয়া ইলা আদিন আখাহুম হুদ আদ জাতির নিকট পাঠিয়েছিলাম হুদকে তার দাওয়াত কি ছিল লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই মা আলাকুমিন ইলাহিন আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এভাবে আল্লাহ সুবহান ওয়া সব নবীর কথা উল্লেখ করেছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ সামুদ জাতির নিকট পাঠিয়েছি সালেহ আলাইহিস সালাতু তার দাওয়াত কি ছিল একই দাওয়াত ইয়া কৌমি ইবুদুল্লাহ হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রুহু তো এইভাবে আল্লাহ সুহান পবিত্র কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন যে তিনি ওয়া দিয়ানা আহাহম শোয়েব আর মাদাইন সম্প্রদায়ের নিকটে সোয়াইব আলাইসাল্লামকে পাঠিয়েছি তার দাওয়াত কি ছিল একই দাওয়াত ছিল ইয়া হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো মা আলাকুমিন ইলাহিন গৈরহ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তাহলে সব নবীর দাওয়াত এক আর এক আয়াতে আল্লাহ সুবহান দ্ব্যর্থহীন কণ্ঠে বলেই দিয়েছেন ওমা আরসাল্লা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাহু সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত যে হে রাসূল আপনার পূর্বে প্রত্যেক যত রাসূলকে আমি পাঠিয়েছি সকল রাসূলের একটাই দাওয়াত ছিল যে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই তাহলে কোন নবীর দাওয়াত এটা ছিল না যে লা রব্বা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো রব নাই কেন ছিল না আপনাকে আরেকটু আমি উদাহরণ দিয়ে বুঝাই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল আব্দুল মুতালিব যখন কাবা ঘর আক্রমণ করতে আসলো আব্রাহার বাহিনী হাতির বাহিনী তখন বললেন আল্লাহ আব্দুল মোত্তালিব ছিল কাবাঘরের রক্ষক কাবাঘরের খাদেম আল্লাহ রাসুলের পরিবার ছিল সম্মানিত পরিবার যারা কাবাঘর দেখাশোনা করত আল্লাহ এই কাবাঘর তোমার তুমি হেফাজত করিও তার মানে আব্দুল মোত্তালেব আল্লাতে বিশ্বাস করত কোরআন খুলে দেখেন হাদিস খুলে দেখেন মোত্তালেব আল্লাহর নাম আব্দুল মোত্তালেব মানে আল্লাহর বান্দা রাসুল সাল্লামের পিতার নাম আবদুল্লাহ আল্লাহ রাসুল বলছে আমার পিতা জাহান নামে যাবে এ কথা বললে মানুষজন খেপে যায় এখন আল্লাহ রাসুল সরাসরি হাদিসে বলেছে তো আমি কি করব। সহি মুসলিমের হাদিস তো রাসুল সাল্লামের পিতার নাম আবদুল্লাহ সে আল্লাহর বান্দা ছিল আবু জেহেল যখন বদরের যুদ্ধে গেল তখন কাবাঘরের গিলাফ ধরে দোয়া করলো আল্লাহ আজকে মোহাম্মদের বিরুদ্ধে বিজয় চাই তুমি বিজয় দিও আবু জেহেল আল্লাহতে বিশ্বাস করত তাহলে সে আবু জেহেল কিভাবে কাফের হলো আবু জেহেল কিভাবে মুশরিক হলো আবু জেহেলের সাথে আল্লাহ রাসুলের শত্রুতাটা তাহলে কোথায় এটা বুঝার জন্য আপনাকে আরো একটা আয়াত বুঝতে হবে সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে বলছেন অমা আক্তার বিল্লাহ ইল্লাহ মুশরিকুন ভয়ঙ্কর আয়াত আজীব আয়াত যে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তাদের অধিকাংশই মুশরেক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে অধিকাংশ মুশরেক আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে তাদের অধিকাংশই মুশরেক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে আপনি মুশরিক আল্লাহ বলতেছে কোরআনে সোরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত এই জন্য কোন নবীর দাওয়াত এটা ছিল না লা রব্বা সবাই বিশ্বাস করতো আল্লাহ আছে আজকেও হিন্দুরা বিশ্বাস করে উপরওয়ালা একজন আছে নাম যেটাই দিক কিন্তু আল্লাহকে কেউ ইলা হিসেবে মানতে চায় না কেন ইলা হিসেবে মানতে চায় না ইলা হিসেবে মানা মানে কি ইলাহ হিসেবে মানা মানে হচ্ছে রব মানে যেমন লালন পালন করা ইলাহ মানে হচ্ছে মালুহ বিপদে আপদে পড়ে সমস্যায় পড়ে মানুষ যার দিকে ফিরে যায় তাকে বলে মালু তাকে বলে ইলাহ যার দিকে অন্তর ফিরে যায় তাকে বলে ইলাহ যে কোনো সমস্যায় যে কোনো বিপদে যে কোনো আপদে যার দিকে মানুষ ফিরে যায় তাকে বলে ইলাহ মানুষ আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না মানুষ বিশ্বাস করে আল্লাহ সুবহান রব প্রতিপালক কিন্তু মানুষ তার মেয়ের কপালে কালো টিপ দিবে যেন কারো নজর না লাগে ভরসা কালো টিপের উপর ভরসা আল্লাহর উপর নয় তাহলে সে আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু ইলা হিসেবে মানে না মানুষ বিশ্বাস করে আল্লাহ সকল রোগের আরোগ্য দান করতে পারেন মানুষ বিশ্বাস করে আল্লাহ সবকিছু কিন্তু যখন রোগ অসুখ বিসুখ হবে তখন তাবিজ বেঁধে নেবে পীরের কাছে হুজুরের কাছে তার মানে ভরসা তাবিজের উপর সে আল্লাহকে ইলা হিসেবে মানে না আর শত শত যারা কবর পূজারী বেদাতি তারা তো আছেই তারা আল্লাহ সুবাহানহ তালাকে রব হিসেবে মানে কিন্তু সিজদা দিবে শাহজালালের কবরে আর ওই যে গোলাপ শাহের মাজারে টাকা দিবে যেন এক্সিডেন্ট না হয় কেননা আল্লাহকে তারা ইলাহ হিসেবে মানে না আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু ইলাহ হিসেবে মানে না আমাদের যুবক সমাজ পেপার পত্রিকায় রাশি পড়বে যে আজকে এই রাশি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে যার জন্ম তার এই রাশি এই রাশির এই সপ্তাহ এমন যাবে এই রাশির এই সপ্তাহ এমন যাবে আল্লাহ সুবহান উনষাট নম্বর আয়াতে বলছেন ইংদাহু মাফাতিহুল গাইবি গায়েবের খবর অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর একমাত্র কে রাখে আল্লাহ সুহান রাখে কেউ যদি বিন্দু মাত্র সন্দেহ করে যারা পরিমাণ তার মনে এই সন্দেহ আসে যে রাশিতে আমি যেটা পড়তেছি এটা হতে পারে বা মনে তো হচ্ছে এইরকমই হয় তাহলে তার লা ইলাহা আল্লাহকে সে ইলা হিসেবে মানে না ইলা হিসেবে মানা কেটে গেছে এখানে আরো একটা কথা আপনাকে বুঝায় আল্লাহ সুবাহ চাইলে বলতে পারতেন যে আল্লাহ ইলাহ ইলাহ হিসেবে মানাই যখন জরুরি তখন আরবিতে এটা শুদ্ধ বাক্য আরবিতে এই বাক্যটা সঠিক যে আল্লাহ ইলাহ অর্থ হচ্ছে আল্লাহ ইলাহ এতটুকু বললেই যথেষ্ট ছিল ছোট্ট বাক্য তখন আমরা সাক্ষ্য এভাবে দিতাম আশাহাদু আল্লাহ ইলাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ আল্লাহ সুবাহ এইভাবে কেন বললেন না বাক্যকে কেন বড় করে দিলেন লা ইলাহা এত বড় কেন করলেন শুধু আল্লাহ ইলাহ কেন বললেন না এটাও আপনাকে বুঝতে হবে এটার সাথে আগের কথাটার সম্পর্ক আছে যদি আল্লাহ সুবাহানহতালা শুধু আল্লাহ ইলাহ বলতেন যে আল্লাহ ইলাহ তাহলে অন্য আরো ইলাহ হওয়ার বিন্দুমাত্র অংশীদারা হওয়ার চান্স বা অপশন ছিল কিন্তু আল্লাহ লা ইলাহা আগে যত তাগুত আছে যত পীর মুড়িদি আছে যত মাজার খানকা আছে যত তাবিজ কবজ আছে যত মূর্তি আছে যাকে তুমি বিন্দু মাত্র ইলাহের যে হকগুলো ইলাহ হওয়ার যে অধিকারগুলো আল্লাহ যে ইলাহ আল্লাহর তো কিছু হক আছে কিছু অধিকার আছে ইলাহের যে হকগুলো যে অধিকারগুলো এই হক এবং অধিকারের বিন্দু মাত্র যারা পরিমাণ তুমি যদি অন্য কাউকে দেও বা দিয়ে আছো তাহলে আগে ওগুলোকে লাথি মেরে ভেঙে দাও লা ইলাহা আগে কোনো ইলাহি নাই আগে সাফ করো তারপরে ইল্লাল্লাহ শুধুমাত্র ওয়ানলি ওয়ান একমাত্র ইলাহর অধিকারকে রাখে আল্লাহ সুবাহ রাখে তো ইলাহ হওয়ার যতগুলো অধিকার আছে যতগুলো হক আছে এগুলো সবই একমাত্র আল্লাহ সুবাহকে দিতে হবে অন্য কাউকে বিন্দুমাত্র অংশও করতে পারবে না তার নামই হলো শির্ক শির্ক শব্দের ইংরেজি অর্থ হচ্ছে শেয়ার সুরিকানায় ব্যবসা করা শেয়ারে ব্যবসা করা সেখান থেকে শির্ক ইলাহের যে হকগুলো আছে যে অধিকারগুলো আছে তার মধ্যে বিন্দুমাত্র অংশ যদি তুমি কাউকে শেয়ার করো কাউকে দেও তাহলে তোমার লা ইলাহা কেটে গেছে তুমি মুশরিক হয়ে গেছো অমায়ুমিনু আকসার হুম বিল্লাহ মুশরিকুন আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু ইলাহের যে হকগুলো ওর মধ্যে বিন্দু মাত্র হলো শরিক করে মুশরিক ইলাহের হক আল্লাহকে পরিপূর্ণভাবে দেয় না সম্মানিত উপস্থিতি আমাদের দেশের মানুষ তাও তাওহিদের এই জিনিসগুলো বুঝে না এই জন্য দেখবেন আল্লাহ সুবাহানতাল্লাহ সুরা ফাতেহার মধ্যেও এই তিন প্রকার তাওহিদ আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রশংসা একমাত্র সারা পৃথিবীর মালিকের জন্য রব্বুল আলমিনের জন্য রব ব্যবহার করেছে এটা হলো তাও হেদের রুবু বিয়াহ যে আল্লাহকে রব হিসেবে মানা যত দোয়া আছে সব দোয়ার অধিকাংশ দোয়া দেখবেন রব দিয়ে শুরু রব্বানা ইল্লাম রব্বানা রব দিয়ে শুরু রব্বানা দুনিয়া হাসানা হাসানা রব দিয়ে শুরু হাম কামা রব দিয়ে শুরু এগুলো হচ্ছে সব যে আল্লাহ তুমি সবকিছু তুমি আমাকে এই জিনিসটা দাও রব দিয়ে শুরু আর রহমা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমানির রহিম আর রহমানির রহিম হলো তাওহিদ আসমা সেফাত আল্লাহর নাম এবং গুণাবলী মালিক ইয়ৌমিদ্দিন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন তোমারই ইবাদত করি তোমার নিকটেই চাই এখানে চলে আসলো আল্লাহ ইলাহ শুরুর বাক্য ছিল আল্লাহ সুবাহান তালা রব্বুল আলমিন মাঝখানের বাক্য ছিল আল্লাহ সুবাহান তালার নাম গুণাবলী আর রহমান রাহিম আলিক ইয়মুদ্দিন তারপরের বাক্য হলো ইয়া খানা আবুদু ইয়া কানাস্তাইন তোমারই ইবাদত করি তোমারই নিকটে চাই যদি কেউ ওইভাবে অনুবাদ করে যেমন আমি যদি আমি যে অনুবাদটা করলাম তোমারই এটা ছেড়ে দিয়ে যদি বলি তোমার ইবাদত করি তোমার নিকটে চাই অনুবাদ ভুল হবে ইয়াকা এই শব্দটা আরবি বাক্যে সাধারণত পরে আসে না বুদু ইয়াকা নাস্তাইনু ইয়াকা এটা হচ্ছে আরবি বাক্যের নিয়ম যখন ইয়াকাকে প্রথমে নিয়ে আসা হয় যে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন তখন ওই যে লা ইলাহার মতো অর্থ দেয় যে শুধুমাত্র ওয়ানলি ওয়ান একমাত্র শুধুই শুধু তোমারই এবাদত করি তোমার নিকটে চাই পৃথিবীর আর কারো এবাদত করি না আর কারো নিকটে কিছু চাই না এই বাক্যের অর্থ হলো এটা ইয়া কানা আবুদ ও ইয়া কানা সাইন এখানেই চলে আসলো যে আল্লাহ ইলাহ আল্লাহ সুবাহানতালাকে ইলাহ হিসেবে মেনে নেওয়া সম্মানিত উপস্থিতি যখনই আপনি আল্লাহ সুবাহানতালাকে এভাবে ইলাহ হিসেবে মেনে নেবেন তার পুরস্কার অগণিত এবং অপরিসীম সীমাহীন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন ইউসল কিয়ামাহ রজুলুমিন উম্মতি কঠিন কিয়ামতের মাঠে আলা রুসিল খালায়ক জনগণের সামনে আল্লাহ সুবহানাহ তাআলা একজন ব্যক্তিকে ডাক দিবেন আমার উম্মতের তার সামনে নিরানব্বইটা ফাইল নিরানব্বইটা রেজিস্টার খাতা অডিও ফাইল ভিডিও ফাইল খাতা যেটাই হোক আল্লাহ তার সামনে খুলবেন খোলার পর তাকে বলবেন আতুন কি কিরুমিন হ্যাঁ সেই হ্যাঁ আমার বান্দা এই ফাইলগুলোতে যা আছে এই খাতাগুলোতে যা আছে এগুলোর একটা গুনাহকে তুমি অস্বীকার করো তখন বান্দাই নিরানব্বইটা খাতার সব গুনাহ করে বলবে না আল্লাহ এগুলো সবই আমি করেছি এগুলো অস্বীকার করার কোনো উপায় আমার কাছে নাই তারপর আল্লাহ সুবাহান তাহলে জিজ্ঞেস করবেন আলাকা অদরুন আলাকা হাসানা বান্দা ঠিক আছে নিরানব্বইটা ফাইল গুনাহে ভর্তি কিন্তু কোনো কি নেকির কাজ তুমি করেছো দুনিয়াতে তোমার মনে পড়ে তখন বান্দা বলবে না আল্লাহ কোনো নেকির কাজ করেছে বলে আমার মনে পড়ে না আউলাকা অদুরুন কোনো ওজোর কি পেশ করতে পারো যে আল্লাহ নিরানব্বইটা খাতায় যত গুনাহ আছে এই গুনাহগুলো এই এই কারণে করতে বাধ্য হয়েছে আল্লাহ করার ইচ্ছা ছিল না বিপদে পড়ে করেছি কোনো ওজোর কি আছে তোমার তখন বান্দা বলবে না আল্লাহ কোনো ওজোরও নাই কোনো নিকিও করিনি এখানে যত গুনাহ আছে সব গুনাহ করেছি ওজোর পেশ করার মতো আমার কাছে কিছু নাই তখন আল্লাহ সুবাহান তারা বলবেন কিন্তু ইন্দানা আলাকা হাসানা আমাদের নিকটে তোমার একটা নেকি রয়েছে কি সেই নাকি তুমি জেনা করেছ চুরি করেছ ডাকাতি করেছ সুদ খেয়েছ ঘুষ খেয়েছ মানুষকে হত্যা করেছ সারা দুনিয়ার এমন কোনো অপরাধ নাই যা তুমি করনি কিন্তু তোমার হৃদয়টা তাও হিদে পরিপূর্ণ ছিল কোনোদিন তাবিজ কবজ ব্যবহার করনি কোনোদিন মানুষের বদ নচর থেকে বাঁচার জন্য আল্লাহর উপর ভরসাবাদ দিয়ে অন্য কিছুর উপর ভরসা করনি কোনোদিন কোনো মাজারে কবরে গিয়ে সিজদা দেওনি কোনোদিন কোনো স্পিড ব্রেকারে দাঁড়িয়ে দুটা টাকা দেওনি তুমি একমাত্র আমাকে রব হিসেবেও মানতে ইলা হিসেবেও মানতে যা করেছো শুধু আমার জন্য তোমার হৃদয় ছিল তাও হেদে পরিপূর্ণ এই তাও হেদে পরিপূর্ণ হৃদয়ের জন্য তুমি যেহেতু গুনাহ করেছ এই একটা নেকি আমার নিকটে আছে এই লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ভীতিতে কোনো মাবুদ নাই এই তাও সাক্ষী আমার নিকটে মৌজুদ আছে তখনই তাওহিদের সাক্ষী এক পাল্লায় দেওয়া হবে আর নিরানব্বইটা খাতার সব গুণা আর এক পাল্লায় দেওয়া হবে তাওহিদের সাক্ষীর পাল্লা ভারী হয়ে যাবে রাসুল সাল্লাহ আলহি বলছেন কালামিহি লাহ যার শেষ কথা হবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই দাখালাল জান্নাহ সে জান্নাতে চলে যাবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন মান মান মা তালা ইশরিক বিল্লাহ যে মারা গেছে কিন্তু শিরিক করেনি জান্নাতে যাবে অমান মা তা ইশরিক বিল্লাহ যে মারা গেছে কিন্তু শিরিক করেছে সে জাহান নামে যাবে শিরিক তো আগেই বুঝিয়েছি যে শিরিক কি শির্ক থেকে মুক্ত থাকলে আপনার পাপ ক্ষমা হওয়ার সুযোগ আছে আল্লাহ সুবহানাহু সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শির্কের গুনাহ ক্ষমা করবেন না রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহ আদম সন্তানকে ডাক দিবেন আদম লাউ খাতায়া আমার সামনে যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও কিন্তু তার মধ্যে শির্কের গুনাহ না থাকে লা তুকাবি খোরাবিল আর্দে মাগফিরাহ আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা ক্ষমা নিয়ে উপস্থিত হব শিরকের রাসুল আল্লাহ সুবাহ লোকমানে বলছেন ইন্না শিরক আদিম শির্ক হচ্ছে মহাপাপ মহা অন্যায় মহাপাপ মহা অন্যায় মহা অত্যাচার শাব্দিক অনুবাদ যদি করি তাহলে পাপও হবে না অন্য কিছু হবে না গুনাহ অনুবাদ হবে না অনুবাদ হবে অত্যাচার লা জুলমুন আজিম আপনারাও বুঝেন জুলুম মানে অত্যাচার আজিম মানে হচ্ছে মহা মহা অত্যাচার শির্ক হচ্ছে মহা অত্যাচার কেমনে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করেন রিক্সা চালান ভ্যান চালান ব্যবসা করেন কোম্পানিতে কাজ করেন পঁচিশ তিরিশ হাজার টাকা বাড়ি ভাড়া নিয়ে ঢাকায় থাকেন আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে আপনার খায় আপনার পরে কিন্তু আপনার স্ত্রী আপনাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে এটা কি অত্যাচার নয় আপনার সন্তান আপনার খায় আপনার পরে আপনার বাড়িতে থাকে আপনার টাকায় কিনা জামা কাপড় আপনার টাকায় কিনা ওর বাইক ওর সাইকেল সবকিছু অথচ আপনার ছেলে আপনার কথা শোনে না এটা কি অত্যাচার নয় তাহলে জুলমুন আজিম মহা অত্যাচার কেন আপনি নগণ্য সৃষ্টিজীব হয়ে নিকৃষ্ট সৃষ্টিজীব হয়ে নগণ্য কোনো দাম নাই এক্ষুনি অসুস্থ হলে প্যারালাইসিস হলে মেডিকেলে পড়ে চিৎকার করবেন এক্ষুনি রোড অ্যাক্সিডেন্ট হলে আপনার কিছু করার থাকবে না একদম অকেজো অথর্ব অচল নগণ্য সৃষ্টিজীব হয়ে আপনি বিশ্বের মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবাহান তালার ইলাহ হওয়ার যে হক আছে ওই হক নিয়ে আপনি ছিনিমিনি খেলেন একটা নগণ্য সৃষ্টিজীব হয়ে একজন মহাপরাক্রমশালী ইলাহের হক নিয়ে আপনি ছিনিমিনি খেলেন আপনার চেয়ে বড় অত্যাচারী আপনার চেয়ে বড় জালেম আর দুনিয়াতে নাই এই জন্য আল্লাহ বলছেন জুলমন আজিম শির্ক হচ্ছে মহা অত্যাচার এই জন্য রাসুল সাল্লাহ আলী মুসনাদে আহমদের হাদিসে বলছেন খবরদার শির্ক করবে না যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তোমাকে হত্যা করা হয় আপনাকে যদি হত্যা করতে চায় মানুষ যে গোলাপ শাহের মাজারে একটা টাকা দিয়ে যাও আপনি হয়তো ভাববেন এক টাকা দিলে কি হবে না হত্যা করলেও সেখানে দেওয়া যাবে না আগুনে জ্বালিয়ে দিলেও সেখানে মাথা নত করা যাবে না শির্কের সাথে কোনো আপোষ নাই অন্য কিছুর সাথে আপোষ হতে পারে শির্কের সাথে আপোষ নাই সম্মানিত উপস্থিতি আজকে দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদেরও ইমান ওই আবু জেহেল আবু তালেবের ইমানের মতো আল্লাহকে রব হিসেবে তো মানে কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না এই জন্য পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিল যে আরে মুসলমানেরা তোমরা পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান পাকিস্তান আলাদা বানাবো ভারত থেকে এই স্লোগান দেও মুসলমান তাই কি স্লোগানের কি প্রয়োজন আমি তো বুঝি না ভারত থেকে পাকিস্তান আলাদা কেন বানাতে হবে আমি তো মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না পণ্ডিত জওহরলাল নেহরু জ্ঞানী মানুষ রাজনীতিবিদ কংগ্রেসের বলতেছে আমি মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না কোনো প্রয়োজন নাই আলাদা মুসলিমদের রাষ্ট্রের কেন কোনো পার্থক্য তো আমি দেখি না কিভাবে हिंदू मुस्लिम में कोई फर्क नजर नहीं आता हम हिंदू मिट्टी के ऊपर रख के पूजते हैं আমরা হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করি और मुसलमान मिट्टी के नीचे रख के पूजते हैं মাটির নিচে মৃত বাবার পূজা করে এতটুকুই পার্থক্য হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই এতটুকুই পার্থক্য আমরা মাটির উপর মূর্তি বানাই তোমরা মাটির নিচে মাটির নিচে মৃত বাবার পূজা করো সম্মানিত উপস্থিতি আজকে যদি স্বয়ং রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন আল্লাহে আজকে যদি স্বয়ং রাসুল সাল্লাম জীবিত থাকতেন তাহলে তিনি কাবাঘর থেকে যেমন ইব্রাহিমের মূর্তি ভেঙ্গেছেন ইসমাইলের মূর্তি ভেঙ্গেছেন এই ভারত পাকিস্তান বাংলাদেশে যত কবর মাজার আছে নিজে হাতে ভাঙতেন আমি বলতেছি না আপনাকে ভাঙতে আল্লাহ রসুল নিজে হাতে ভাঙতেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিস সমাজেও কিছু শির্ক আছে প্রচলন আছে মানুষ জানে না বুঝে না তার কিছু তো উদাহরণ দিলাম কালো টিপ লাগানো বদনজর থেকে বাঁচার জন্য আরও তাবিজ কবজ লাগানো তাবিজের বিষয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে জেনে রাখবেন যে সমস্যাগুলোতে পড়ে মানুষ তাবিজ ব্যবহার করে জিনের সমস্যায় পড়ে জাদুর সমস্যায় পড়ে নজরের সমস্যায় পড়ে মানুষ তাবিজ ব্যবহার করে এই সব সমস্যার সমাধান আল্লাহ রাসুল দিয়েছে স্বয়ং আল্লাহ রাসুলকে ইহুদিরা জাদু করেছিল স্বয়ং সাহাবিরা সাপের বিষ নামিয়েছে কিন্তু কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ রাসুল তার নিজের জাদু তাবিজ গায়ে লটকিয়ে জাদু নষ্ট করেছে আর কোন সাহাবির নজর তার গায়ে তাবিজ লাগিয়ে নষ্ট করেছে কি করতেন আল্লাহ রাসুল ঝাড় ফুক ঝাড় ফুক ইসলামে আছে রোকিয়া ইসলামে সাব্যস্ত আল্লাহ সুবহান তালা বললেন আপনাকে জাদু করা হয়েছে আপনি কুল আল্লাহ আহাদ সুরা ইখলাস কুল আউদ বিরব্বিল ফালাক সুরা ফালাক কুল আউদ বিরব্বিন নাস সুরা নাস তিন তিনবার পরে সকাল সন্ধ্যায় নিজের গায়ে ফুঁ করেন ঝাড় ফুঁক করেন হাতে থুথু নিয়ে সারা শরীরে মাখেন কিসের জাদু কিসের জিন কিসের বদনজর সব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 তো রাসুল সাল্লাম কোনোদিন তাবিজ কবজ ব্যবহার করেনি সাহাবিরা একদিন যাচ্ছেন একজনকে সাপে কামড় দিয়েছে সাহাবিরা সুরা ফাতেহা পড়ে ফু দিলেন সাপের বিষ নেমে গেল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সুরা ফাতেহা আয়াতুল কুরসি তো আছেই আবু হরেরাকে শয়তান শিখিয়ে দিল যে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে আমি আর আসতে পারবো না আল্লাহ রাসুলকে গিয়ে আবু শোনালো আল্লাহ রাসুল বললেন ঠিক বলেছে আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাও শয়তান কোনো সমস্যা করতে পারবে না রাসুল সাল্লাম বলেছে যে বাড়িতে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করে না সুরা বাকারার শেষ দুই আয়াত আয়াতুল কুরসি সুরা ফাতেহা সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস এগুলো হচ্ছে যাবতীয় জিন শয়তান বদনজর কুনজর থেকে বাঁচার উপায় কিন্তু ঝাড়ফুকের মাধ্যমে তাবিজ কবজের কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে পাওয়া যায় না অথচ আজকে আহলে হাদিস সমাজেও এই বিষয়টা মানতে অনেক সময় দ্বিধা দেখা যায় আর কুসংস্কারে তো সমাজ ভর্তি কুসংস্কারের অভাব নাই প্রত্যেক কুসংস্কারের সাথে শির্ক সংশ্লিষ্ট প্রত্যেক কুসংস্কারের সাথে হাত থেকে প্লেট পড়ে গেল মেহমান আসবে তোমার নাম নিচ্ছিলাম তুমি অনেক দিন বাঁচবে এই জাতীয় যত কথা আছে সকল কথা শির্কের সাথে সংশ্লিষ্ট আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন না রব হিসেবে মানেন কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানেন না যারা আল্লাহকে পরিপূর্ণভাবে ইলা হিসেবে মানে বিন্দুমাত্র যাদের অন্তরে কোনোদিন যারা পরিমাণ শির করেনি তাদের পুরস্কার কি জানেন তাদের পুরস্কার হচ্ছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আমার উম্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে ওই বিনা হিসেবে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের যে গুণ আল্লাহ রসুল বর্ণনা করেছে তাদের গুণের সারমর্ম হচ্ছে এটাই যে তারা জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনোদিন ভুলেও যার্রা বরাবর আল্লাহর ইলাহর যে হক আছে এই হকে যার্রা পরিমাণ অন্য কোনো কোনোদিন শরিক করেনি এটা অনেক কঠিন মানুষ চলতে ফিরতে ভুল করে ফেলে ছোটখাটো শির্ক করে ফেলে বড় শির্ক মাঝে মাঝে করে ফেলে তারা তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে না সম্মানিত উপস্থিতি এখানে আরও একটি কথা বলে নিই যে আগের যুগের যারা মুশরিক ছিল তারা এই যুগের মুশরিকদের চাইতে ভালো আমাদের মুশরিকদের চাইতে ভালো কেন আগের যুগের মুশরিকদের কথা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে যে যখন তারা বিপদে পড়ত তখন তাদের ওই মূর্তি যখন কোনো কাজে না আসতো লাত হজ্জা হবল যখন কোনো কাজে না আসতো তখন তারা আল্লাহকে ডাকত বিপদে পড়লে আগের যুগের মুশরিকরা কাকে ডাকত আল্লাহকে ডাকতো আর আজকের যুগের মুশরিকরা বিপদে পড়লেও আল্লাহকে ডাকে না বলে ইয়া আলী মাদাদ আলী তুমি মদত করো গাউসুল আজম পীর আব্দুল কাদের জেলানি বাঁচাও এই যুগের মুশ্রিকরা বিপদে পড়লেও আল্লাহকে ডাকে না এই যুগের মুশ্রিকরা হচ্ছে আগের যুগের মুশ্রিকদের চাইতে খারাপ আল্লাহ সুবাহ আমাদের এবং আমাদের সমাজকে তাওহিদ বুঝার এবং সে অনুযায়ী শির্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ তাওহিদের যেটা তৃতীয় প্রকার ছিল আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী এটার উপর আমার বিস্তারিত বক্তব্য আছে ইউটিউব থেকে দেখে নেবেন আল্লাহর নাম এবং গুণাবলীর উপর তবে সারমর্ম কথা এতটুকু যে আমরা আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখতে পারবো না দেখা সম্ভব নয় আর যাকে আমি দেখতে পারবো না তাকে আমি জানবো কিভাবে চিনবো কিভাবে তার নাম দিয়ে জানবো তার গুণ দিয়ে জানবো মোহাম্মদ সাল্লাহামকে কোনোদিন চিনিনি জানবো কিভাবে মোহাম্মদ সাল্লাহামের নাম এবং তার গুণ দিয়ে জানবো যিনি মোহাম্মদ সাল্লাহাম আল্লাহকে কোনোদিন দেখিনি আল্লাহকে জানবো কিভাবে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী যখন চলে আসবে অটোমেটিক আমি আল্লাহকে রব হিসেবে মানবো অটোমেটিক আমি আল্লাহকে ইলাহ হিসেবে মানবো এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবো না এই জন্য আল্লাহর নাম এবং গুণাবলী আমাদেরকে জানতে হবে যার জন্য বিস্তারিত বক্তব্যটা আপনারা দেখে নেবেন আজকের আলোচনার শেষে জরুরি কথা বক্তব্যের সময় শেষ হয়ে গেছে জরুরি কথা বলতে কি যে আজকে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সহি আকিদার দাওয়াতের যে প্রসার তার কিছু আলামত বোঝা যায় বিভিন্ন সম্মেলনের মাধ্যমে যেমন আজকে রাজশাহীতে একটা সম্মেলন হচ্ছে তাবলিগ ইস্তেমার আলহামদুলিল্লাহ আবার চোদ্দ পনেরো তারিখে জমিয়ত আহলে হাদিসের একটা সম্মেলন আছে আলহামদুলিল্লাহ আবার আগামী সাত এবং আটই মার্চ জামিয়া সালাফের সম্মেলন আছে যেখানে বাংলাদেশের সব সম্মেলনই তো অবশ্যই হয় কিন্তু জামিয়া সালাফের সম্মেলনের ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে যে অনেক ইসলামিক স্কলার জ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিশেষ করে পৃথিবীর যারা বক্তা তারা এখানে উপস্থিত থাকেন এটার গুরুত্বই আলাদা তো আসলে সব সম্মেলনই আমাদের সম্মেলন আহলেদিস আন্দোলনও আমাদের সংগঠন জমিয়ত আহলেদিসও আমাদের সংগঠন জামিয়া সালাফিও আমাদের সম্পদ এগুলো কারো পৈতৃক সম্পত্তি নয় সবই প্রত্যেক আহলে হাদিসের সম্পদ জমিয়ত আহলে হাদিস ও আহলেদিসের সম্পদ আহলেদিস আন্দোলন ও আহলেদিসের সম্পদ জামিয়া সালাফি ও আহলেদিসের সম্পদ আমরা মনে কোনো সংকীর্ণতা না রেখে সবগুলোকে ভালোবাসবো সবার জন্য দোয়া করব এবং এই সম্মেলনগুলোতে উপস্থিত হওয়ার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু তালা আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন